রাফি ইবনু খাদিজ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে জুল হুলাইফায় ছিলাম লোকজন ক্ষুধার্ত হয়ে যায় তখন আমরা কিছু সংখ্যক উট ও বকরি গনিমত হিসেবে লাভ করি নবী সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন সকলের পেছনে সবাই তাড়াতাড়ি করলো এবং হাড়ি চড়িয়ে দিল নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের কাছে এসে পৌঁছলেন তখন তিনি হাড়িগুলো ঢেকে দিতে নির্দেশ দিলেন হাড়িগুলো ঢেকে দেয়া হলো তারপর তিনি প্রাপ্ত গনিমত বন্টন করলেন দশটি বকরি একটি উটের সমান গণ্য করলেন এ সময় একটি উট পালিয়ে গেল দলে অশ্বারোহীর সংখ্যা ছিল খুব কম তারা উটটির পেছনে ছুটল কিন্তু তারা সেটি কাবু করতে অসমর্থ হলো অবশেষে একজন উটটির প্রতি তীর ছুড়লে আল্লাহ উটটিকে থামিয়ে দিলেন তখন নাবি সাল্লাহ সাল্লাম বললেন এ সকল চতুষ্পদ প্রাণীর মধ্যে বন্য জন্তুর মতো পালিয়ে যাবার স্বভাব আছে কাজেই যখন কোনো প্রাণী তোমাদের থেকে পালিয়ে যায় তখন তার সঙ্গে তোমরা এমনই ব্যবহার করবে বর্ণনাকারী বলেন আমার দাদা বলেছেন আমরা আশা করেছিলাম কিংবা তিনি বলেছেন আমরা আশঙ্কা করেছিলাম যে আগামীকাল আমরা শত্রুদের সম্মুখীন হতে পারি অথচ আমাদের নিকট কোনো ছুরি নেই তাহলে আমরা কি বাঁশের অর্থাৎ বাখারি দিয়ে জবহ করব নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে জিনিস রক্ত প্রবাহিত করে দেয় এবং তাতে বিসমিল্লা বলা হয় তা খাও তবে দাঁত ও নখ দিয়ে নয় এ সম্পর্কে আমি তোমাদের জ্ঞাত করছি যে দাঁত হলো হাড় বিশেষ আর নখ হলো হাফসি সম্প্রদায়ের ছুরি